মহব্বতের সাথে দরু শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والسلام বুজুর্গান মোহতারাম হজরত ওলামাই کرام উপস্থিত বেরাদরান ইসলাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন জন্য সকলেই শুক্রিয়া আদায় করে বলব আলহামদুলিল্লাহ আসার সময় আঠারো বাড়ি বাজারের ভিতর দিয়ে ঢুকছি সেখানে পূজার গেট রাস্তা বন্ধ গাড়িতে আমি বসা দেখে লোকজন আমাকে চিনে ফেলেছেন বাজারের দোকানপাট থেকে লোকজন বের হয়ে আসছে রাস্তায় যারা চলাফেরা করতেছিলেন তাদের সবাই এসে আমার গাড়ি গ্রাম করেছে প্রত্যেকটা লোকজন বলতেছেন ড্রাইভার সাহেব গাড়ি ঘোরানো হুজুর মাহফিলে আসছেন ওয়াজ করতে মাহফিল এই রাস্তায় যাইয়া এই রাস্তায় এইভাবে যাইতে হবে এর দ্বারা আমি যেই জিনিসটা বুঝেছি বাজারের প্রত্যেকটা মানুষ আপনাদের এই মাহফিলের খবর জানে আমার সামনে যারা বসেছেন সবাই কি ঘুমে না আপনারা জাগনা আছেন জাগনা থাকলে আমার সাথে একটু হা হু কইবেন কারণ আমি আঠারো বাড়িতে বিভিন্ন এই অঞ্চলে আরো অনেক আসছি আমার মনে হয় এত কম মানুষের সামনে কোনোদিন কথা বলিনি এই জন্যে আপনারা কথা আমার ভিতর থেকে বের করতে হবে টেনে টেনে আপনাদের হা হু না যত গরম হবে আমার আলোচনা তত গরম হবে আপনারা ঠান্ডা হইলে আমিও ঠান্ডা বাজারের মানুষগুলো মাহফিলের খবর জানছে কিন্তু মাহফিলে আসতে পারে নাই অনেকে হয়তো আসবেন কিন্তু শেষ পর্যন্ত এমন মানুষও থাকবে যারা মাহফিলে আসার নসিব হবে না ঘুমাইছেন নাকি আমার কথা বুঝতেছেন না মাহফিলের খবর জানার পরে এখানে আসতে পারল না কারণটা কারণটা হলো এই জায়গাটা জান্নাতের বাগান আপনাদের মন্ত্রী সাহেবের বাই এখানে বসা আছে ওনারা জিজ্ঞেস করেন তো মন্ত্রীর কাছে যদি যাইতে চায় তাইলে উনি ডাইরেক্ট ঢুকতে পারেন কিনা না পারমিশন লাগে উনি যদি সচিবালয়ের গেটে যায় বলেন যে আমি মন্ত্রীর বাই দিব গেটের হ্যাঁ? থেকে মন্ত্রীর কাছে ফোন করে জিজ্ঞেস করবে ইমুক নাম এত বয়স আপনার বাই আছে কিনা তো মন্ত্রী বলবেন ঠিক আছে ওরে খাড়া করো আমি ফাঁস পাঠাইতেছি তাহলে মন্ত্রী এখানে দামি মানুষ দামি জায়গা সচিবালয় সেখানে ডুবতে পারমিশন লাগে জান্নাতের বাগানে ডুবতেও পারমিশন লাগে ওই পারমিশনটা আজকের মাহফিলের যিনি ইন্তজাম করেছেন তিনি দেন না স্বয়ং আল্লাহ পাক দেন আল্লাহ যাদেরকে পারমিশন দিয়েছেন আপনারা এখানে প্রবেশ করতে পেরেছেন পারমিশন পাই নাই মাহফিলের খবর জানে বাজারেই আছে কথা আসতে বলেন কথা ঠিক বললাম না বেঠিক ওয়াজ আমার মনে হয় মাগরিবের পরে শুরু হয়েছে জানি না মাগরিবের পরে কেউ আপনাদের সামনে বয়ান করেছেন কিনা আমার পরেও মাহফিল চলবে আপনারা বয়ান শুনবেন আমি কয়েকটা জানা কথা আপনাদেরকে মনে করাই দিতে চাই এক নম্বর আমাদের একিন এবং বিশ্বাস হতে হবে যে আমরা যে বর্তমান যুগে পৃথিবীতে আছি এই পৃথিবী সেরে একদিন চলে যেতে হবে এবং আমাদের প্রত্যেকেরই যাওয়ার কামনা বাসনা হইল জান্নাত কথা আসতে বলেন না জোরে কোথায় যাইতে চান যে আজকে যারা আপনাদের বাজারে পূজার জন্য গেট করেছে হিন্দু সনাতন ধর্মের যারা তাদেরকে যায় জিজ্ঞেস করেন বাবারা পূজা যে করতেছ কোথায় যাইতে চাও এরা বলবে স্বর্গে কোথায় স্বর্গে তাহলে আপনারা যাইতে চান জান্নাতে এরা বলবে স্বর্গে টার্গেট সবাই জান্নাতে যাওয়ার কোন জায়গায় জান্নাতে যাওয়া এখন আপনি যদি এই পৃথিবীতে দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই কয়েকদিন পূর্বে আমাদের দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে কাউন্সিলে যারা কাউন্সিলারের লিস্টিতে নাম আসছে তারা কাউন্সিলে যাইতে পারছে কাউন্সিলার হিসাবে লিস্টিতে যাদের নাম নাই ঘুমাইছে হ্যাঁ যাইতে পারছে কথা কয় আরে আমার এক বাতিজা আমার বাসায় আসছে আমি ওরে জিজ্ঞেস করলাম কিরি বেটা ঘটনা কি আসছিলাম সাসার সাথে কাউন্সিল সাসা কই কো সাসা তো গেছে কাউন্সিলে আমি কাউন্সিলার না লিস্টিতে আমার নাম নাই এই জন্য আমি গেটের থেকে বিদায় আপনারা আগামীকাল আঠারো বাড়ি দোকানপাটে বৈশা বলবেন যে এই মৌলবি এইটানের নাম ওয়াজ একশো বার কয়েন কিন্তু আমার কথা যেটা বলার আমি বুঝেই যাব দুনিয়ার কাউন্সিলার হিসাবে নাম নাই আপনি সেখানে প্রবেশ করতে পারেন নাই নবীর উম্মতের খাতায় নাম নাই জান্নাতে প্রবেশ করা যাবে না কথা বুঝে আসেন নাই যে কাউন্সিলার হিসাবে লিস্টিতে নাম নাই কাউন্সিল আপনি কাউন্সিলে ঢুকতে পারেন নাই আমার নবীর উম্মতের খাতায় নাম নাই জান্নাতে বেশি জোরে কইলে মানছে শুনব যে আমার নবীর উম্মতের খাতায় যদি উম্মত হিসাবে নাম থাকে ঠিকানা কোথায় আরো জোরে কাউন্ট নবীর খাতায় আপনাকে নাম থাকতে হবে যে এইটা আমার উম্মত আপনি আঠারো বাড়ির যেখানেই বসবাস করেন আপনি ঈশ্বরগঞ্জের যেখানেই বসবাস করেন আপনি ময়ূরমংসিং নেত্রকোনার যেখানেই বসবাস করেন দিনমজুর হিসাবে কাজ করেন আপনি বিরাট বড় অট্টালিকায় থাকেন কোথায় আছেন কোন পজিশনের সেটা দেখার বিষয় না উম্মতের খাতায় নাম আছে আপনি জান্নাতে যাবেন ঠিক না বে ঠিক তাহলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সর্বপ্রথম চীনা দরকার তিনি কে যে সর্বপ্রথম চীনা দরকার তিনি কে তিনি হলেন সৃষ্টির মহামানব যাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই কায়নাতকে সৃষ্টি করেছেন যিনি আসার কারণে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে যিনি সৃষ্টি হওয়ার কারণে আঠারি বাড়ি বাজার হয়েছে যিনি সৃষ্টি হওয়ার কারণে রেল লাইন হয়েছে যিনি সৃষ্টি হওয়ার কারণে চন্দ্র সূর্য হয়েছে যিনি সৃষ্টি হওয়ার কারণে আসমান জমিন হয়েছে যিনি সৃষ্টি হওয়ার কারণে লৌহ কলম আরো কুর্সি হয়েছে যিনি সৃষ্টি হওয়ার কারণে জান্নাত জাহান্নাম হয়েছে যিনি সৃষ্টি হওয়ার কারণে আদম থেকে ঈসা পর্যন্ত সোয়া লক্ষ নবী পৃথিবীতে আগমন করতে পেরেছে যিনি সৃষ্টি হওয়ার কারণে জিব্রাইল আমিন তৈরি হয়েছে যিনি সৃষ্টি হওয়ার কারণে জিন জাতি তৈরি হয়েছে যিনি সৃষ্টি হওয়ার কারণে আল্লাহ পাক তাম কায়নাত তৈরি করেছে আমার নবী হল সৃষ্টির উদ্দেশ্য কথা ভালো করে বুঝেন কথা ভালো করে বুঝেন আমার নবী হলেন সৃষ্টির উদ্দেশ্য কথা বলেন সৃষ্টির উদ্দেশ্য এবার দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই আজকের মাহফিল ইন্তেজাম করা হয়েছে উদ্দেশ্য হলো জুনায়দ আল হাবিব ডাকাত থেকে আসবে আর ওয়াজ করবে উদ্দেশ্য তো এটা কথা বলেন না জুনায়দ আল হাবিব ডাকাত থেকে আসবে আর এই মঞ্চে ওয়াজ করবে এই জন্য আয়োজন জি প্যান্ডেলটা আগে হয়েছে না জুনায়দ আল হাবিব আগে আসছে ফ্যান্ডেল আগে না জুনায়দ আল হাবিব আগে স্টেজ আগে না জুনায়দ আল হাবিব আগে মাইক আগে না জুনায়দ আল হাবিব আগে শ্রোতা আসছে আগে না আমি আসছি আগে যে আমি আসছি সকলের পরে তার কারণ হলো আমি আজকের মাহফিলের উদ্দেশ্য কথা বুঝেন আমি আজকের মাহফিলের উদ্দেশ্য আমি আসছি পরে প্যান্ডেল হয়েছে আগে আমি আসছি পরে স্টেজ হয়েছে আগে আমি আসছি পরে মাইক লাগানো হয়েছে আগে আমি আসছি পরে লাইট লাগানো হয়েছে আগে আমি আসছি পরে শ্রোতা আসছে আগে সৃষ্টির উদ্দেশ্য নবী মোহাম্মদুর রসৌল্লাহ আদম আসছে আগে নবী আসছে পরে ফিরিস্তা তৈরি করছে আগে নবী আসছে পরে আসমান জমিন বানাইছেন আগে নবী আসছে পরে চন্দ্র সূর্য বানাইছে আগে নবী আসছে পরে তাম কায়নাথ আল্লাহ পাক সাজাইছেন আগে নবীকে পাঠাইছে পরে বুঝেন নাই কোথাও বুঝলে সুবান আল্লাহ জোরে কবেন না আস্তায় দৃষ্টান্ত দৃষ্টান্ত বুঝাইবার জন্য বলছি আপনাদের দেশে খেতে দান লাগানো হয় সিস্টেম মনে হয় আমাদের দেশের মতোই কারণ আমার দেশের বাড়ি ব্রাহ্মণ বাড়ি আপনারা হলেন ময়মংসী বেশি দূরে না দানটাকে ফানি দিয়া বিজায়া তারপর এটারে জাগ দিয়া থয় কি জন্যে এটারে ভাগ করে খাইব হ্যাঁ উদ্দেশ্য কিন্তু সাউল উদ্দেশ্য হইল সাউল প্রথম দানটারে জাগ দিয়া তৈছে গেরা বাইরিছে উদ্দেশ্য চাউল কাদা মাটির মধ্যে ফালাইছে উদ্দেশ্য চাউল ওখান থেকে গাছ বড় হইছে উঠায় এনে খেতে লাগাইছে উদ্দেশ্য চাউল ক্ষেতের মধ্যে হুইটার দিছে উদ্দেশ্য চাউল আগাছা পরিষ্কার করছে উদ্দেশ্য চাউল সার দিছে গোবর দিছে উদ্দেশ্য চাউল পানি দিছে উদ্দেশ্য চাউল গাছ বড় হয়েছে উদ্দেশ্য চাউল ধান ধরছে উদ্দেশ্য চাউল কামরা লাগে কাটছে উদ্দেশ্য চাউল মেশিন দিয়ে সুরাইছে উদ্দেশ্য চাউল পানি দিয়ে বিজায়া সিদ্ধ করছে উদ্দেশ্য চাউল রুদ্রে দিয়া শুকাইছে উদ্দেশ্য চাউল মেশিনে বাঙ্গায়া চাউল বাইর করছে চাউল আগে না পরে কথা দিয়ে আসতে কর যে বাকি আগে যা করলো সব কি এর জন্যে দানের ভাত খায় না চাউলের ভাত খায় আগে যা করছে সব করছে চাউলের জন্য ঠিক কিনা জোরে কান তাইলে চাউল হলো উদ্দেশ্য কথা কি বুঝতেছেন চাউল হলো উদ্দেশ্য আদম আলাই সালামকে কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন নবী মোহাম্মদুর রসৌল্লাহ উদ্দেশ্য ইব্রাহিম আলাই সালামকে আগুন থেকে বাঁচাইছে নবী মোহাম্মদুর রসৌল্লাহ উদ্দেশ্য ইসুফ আলাই সালামকে কুয়ার থেকে বাঁচাইছে নবী মোহাম্মদুর রসৌল্লাহ উদ্দেশ্য নু আলাই সালামকে কিস্তিতে উঠায় বাঁচাইছে নবী মোহাম্মদুর রসৌল্লাহ উদ্দেশ্য কোহে তুরের নিকটে মুসা আলাই সালামের সাথে কথা বলছেন নবী মোহাম্মদুর রসৌল্লাহ উদ্দেশ্য বিনা বাপে হজরতে মারিয়ামের গড়ে ইসা আলাই সালামকে জন্ম দিছে নবী মোহাম্মদ মোহাম্মদুর রসৌল্লাহ উদ্দেশ্য আসমান জমিন তৈরি করেছেন নবী মোহাম্মদুর রসৌল্লাহ উদ্দেশ্য ফিরিস্তার সর্দার বানাইছে নবী মোহাম্মদুর রসৌল্লাহ উদ্দেশ্য জান্নাত জাহান্নাম বানাইছে নবী মোহাম্মদুর রসৌল্লাহ উদ্দেশ্য গাছপালা বানাইছে নবী মোহাম্মদুর রসৌল্লাহ উদ্দেশ্য উদ্দেশ্য সকলের পরে আসছে কথা বুঝে নাই উদ্দেশ্য সকলের সকলের পরে কথা বুঝতেছেন বুঝতেছেন বুঝতেছেন আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা বয়ান করতেছিলাম লন্ডনে লন্ডন এক জায়গায় বয়ান করতেছি গুজরাটি একজন ব্যক্তি উর্দু ভাষা তিনি বসে বসে আমার বয়ান শুনতেছে আবার মধ্যে মধ্যে হাসে মধ্যে মধ্যে কাঁদে আবার মাথাও লাড়ায় বয়ানের পরে বলে হুজুর যদি আমি বাংলা জানি না বাংলা বলতে পারবো না আমার ভাষা উর্দু কিন্তু আপনার কথাগুলি আপনি এমনভাবে বলছেন আমাকে এখন জিজ্ঞেস করলে আমি উর্দু ভাষায় সব বলে দিতে পারবো আমার সম্পর্কে বলছেন যে আমি মানুষকে কথা এইভাবে বুঝাইতে পারি জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছে কিনা বুঝেন ভালো করে কথা বুঝতেছেন দান হইল চাউল হলো উদ্দেশ্য ঠিক কিনা বেটি হ্যাঁ এবার চাউল যখন দান থেকে বের করে ফেলেছেন এই চাউলটারে ফানিতে ভিজাইলে গেরা বাইরিব গাছ হইব খেতে বান্যাইলে হইব দান করা যাবে চাউল থেকে দান করা সম্ভব গাছ করা সম্ভব জ্বালা করা সম্ভব গেরা করা সম্ভব তাইলে ভালো করে বুঝেন আমার নবী মোহাম্মদুর রসৌল্লাহ হলো সৃষ্টির উদ্দেশ্য সাউল হয়ে যাওয়ার পরে সাউল থেকে যেমন দান করা সম্ভব নয় আমার নবীর পরে কোনো নতুন নবী আসা সম্ভব নয় সাউল থেকে যেমন গাছ করা সম্ভব নয় আমার নবীর পরে কোনো নবী আসা সম্ভব নয় সাউল থেকে যেমন জ্বালা করা সম্ভব নয় আমার নবীর পরে নবী আসা সম্ভব নয় সাউল থেকে যেমন গাছ করা সম্ভব নয় আমার নবীর পরে কেয়ামত পর্যন্ত কোনো নবী আসা সম্ভব নয় সম্ভব সম্ভব সম্ভব কথা কি বুঝে আসছে হ্যাঁ এবার দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত দিতে চাই চাউল দিয়ে কি বাদ পাক করা সম্ভব যে বিরিয়ানি পোলাও জর্দা পায়েস ফিন্নি ফিটা বানানো ছাতু করা গুড়ি কোটা সম্ভব সম্ভব সাউল থেকে যেমন বাদ পাক করা সম্ভব তেমনি করে আমার নবীর নবুয় থেকে আল্লাহ আহমদ শফি হওয়া সম্ভব সাউল থেকে জীবন বাদ পাক করা সম্ভব আমার নবীর নবুয় থেকে ফৈজুর রহমান হওয়া সম্ভব সাউল থেকে যেমন বাদ পাক করা সম্ভব আমার নবীর নবুয় থেকে আথার আলী হওয়া সম্ভব সাউল থেকে যেমন পিঠা বানানো সম্ভব আমার নবীর নবুয় থেকে আনোয়ার শাহ হওয়া সম্ভব সাউল থেকে যেমন পিঠা বানানো সম্ভব আমার নবীর নবুয় থেকে নূর হোসেন কাসিমি হওয়া সম্ভব চাউল থেকে যেমন পিঠা বানানো সম্ভব আমার নবীর নবুয় থেকে মুফতি ফজদুল হক আমিরি হওয়া সম্ভব চাউল থেকে যেমন পিঠা বানানো সম্ভব আমার কবির নবর থেকে হাফিজি হুজুর হওয়া সম্ভব কথা বুঝে আসছে নবীর নবুয় থেকে আলেম হওয়া সম্ভব মুফাসের হওয়া সম্ভব মহাদ্দেশ হওয়া সম্ভব নবী হওয়া নবী হওয়া নবী হওয়া সম্ভব না তাই আমরা সর্বশেষ নবীর উম্মত অন্য কোন নবী আর কোন নবীর নবতী নাই চলবে না আমার নবীর নবতি চলবে তাইলে এই নবীর সাথে যার লাইন থাকে সে যাবে কোথায় আসতে কর যে নবীর সাথে লাইন নাই কোথায় যাবে আর কেন জাহান নামে যাবে ভালো করে মনে রেখেন নবীর সাথে লাইন নাই জাহান নামে যাবে তাইলে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তালা আমার রসুলকে বানাইছেন মাহবুব মাহবুব একজন আমার আল্লাহ বলেন আমি ওয়াহদাহু লা সারি কালাহু আমি মাহবুদ মাহবুদের কোনো শরিক নাই আপনিও মাহবুব লা সারি কালাহু আপনি মাহবুবের কোনো শরিক নাই আমি আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর পৃথিবীতে প্রেরণ করেছি আপনার নুমাইন্দা সাহাবি এক এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আপনি এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি আপনার জন্য দিয়েছি আমি আল্লাহ পাকের প্রতিনিধি নবী যতগুলি আপনার প্রতিনিধি সাহাবি ততগুলি আমি আল্লাহ পাকের প্রতিনিধি নবীও সোয়া লাখ আপনার সাহাবি আপনার প্রতিনিধিও সোয়া আল্লাহ বলেন আমি রব্বুল আলমিন আর আপনি হলেন রহমাতুল্লিল আলমিন ঘুমাইছেন ঘুমাইছেন যে ভালো করে শুনেন আপনাদের এলাকায় নাই অনেক এলাকায় আছে কিছু লোকজনে বলে যারা ওলামায় দেবন যারা কৌমি মাদ্রাসায় লেখাপড়া করে তারা নবী সম্পর্কে ভালো করে জানে না এরা নবীর ইজ্জত সম্মান দিতে জানে না পরিষ্কার বাসায় বলতে চায় এই আসমানের নিচে জমিনের উপরে আমার নবী যেই ইজ্জতের সেই ইজ্জতের আসনে রেখে যদি রাসুলকে ইজ্জত কোন গ্রুপ আর কোন প্ল্যাটফর্ম যদি দিয়ে থাকে সেই প্ল্যাটফর্মের নাম হলো উলামায় দেবন্দের জমাত উলামায় কৌমিয়ার জমাত তারা সারা রসুল তারা সারা রসুল সাল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে ইজ্জত কেউ দিতে পারে না উনি হলেন রহমাতুল্লিল আলমিন আল্লাহ বলেন আমি হইলাম রব্বুল আলমিন আমার আল্লাহ পাক বলেন আমার আল্লাহর এরিয়া যদ্দুর আপনার নবতির এরিয়া তদ্দুর আপনার নবতির এরিয়া তদ্দুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আমার আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ পৃথিবীতে আসার আগে তার নাম হলো আহমদ আর পৃথিবীতে আসার পরে নাম হয়েছে মোহাম্মদ আল্লাহ পাকের নাম নিরানব্বইটা আমার নবীর নাম নিরানব্বইটা আল্লাহর নাম নিরানব্বই আমার নবীর নাম নিরানব্বই এখন আল্লাহ বলেন আল্লাহ পাকের যেমন আল্লাহ পাকের নাম আছে বড় নাম আল্লাহ যেমন আছে রহমান যেমন আছে রাহিম আমার আল্লাহ বলেন আমার হাবিবের নামও প্রসিদ্ধ নাম দুইটা একটা হলো আহমদ আরেকটা হলো মোহাম্মদ আহমদ হলো প্রশংসাকারী মোহাম্মদ হলো প্রশংসিত যিনি দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ পাকের প্রশংসা করেছেন আর দুনিয়াতে যাওয়ার পরে তাকে প্রশংসিত বানিয়েছি প্রশংসিত বানাইছি প্রশংসিত আবু জাহেলের মুখে আমার নবীর প্রশংসা কি বলেন আবু জাহেলের মুখে আমার নবীর প্রশংসা আবুল আহাবের মুখে আমার নবীর প্রশংসা উতুবা সাইবার মুখে আমার নবীর প্রশংসা মক্কার কাফের বেদিনের মুখে আমার নবীর প্রশংসা করতে করতে আসাদিকুল আমিন বলে উপাধি দিয়েছে সেই উপাধি আবু বকর সিদ্দিক দেই নাই উমর ইবুল খাত্তাব দেই নাই উসমান গুনি দেই নাই সাহাবাই কেরাম দেই নাই মক্কার কাফের বেদিন মুশেকেরা দিয়েছে আমার নবীর চোদ্দশো বৎসরের ভিতরে আজকে পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের মুখে নবী মোহাম্মদের প্রশংসা আজকের দিনে আমেরিকার প্রেসিডেন্ট ওবামার মুখে আমার নবীর প্রশংসা উমাবা প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছেন দাঁড়াইবার পরে মুসলমানদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন মুসলমান তোমরা বাদশার জাতি মুসলমান তোমরা বাদশার জাতি আমেরিকাতে যারা বসবাস করো বাদশার জাতি ব্যাখ্যা কি দিয়েছেন বলে তোমরা বাদশাহ বাদশাহ ইমাম হয় ইমাম হয় বাদশাহ তোমাদের নবী আমাদের নবীর ইমামতি করছে ওবামা বলতেছে তোমাদের নবী আমাদের নবীর ইমামতি করছে আমি খ্রিস্টান আমার নবী ইসালাই সালাম বাইতুল মুকদ্দসে হাজির হয়েছে মেরাজের রাত্রিতে আমার নবী মুক্তাদি তোমার নবী ইমাম ওবামার বক্তৃতা ওবামার বক্তৃতা সুবান আল্লাহ মুসলমানেরা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের প্রশংসা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আপনি রব্বুল আমি রব্বুল আলমিন আপনি রহমাতুল্লিল আলমিন আমার রুববিয়ত যতটুক পর্যন্ত আপনার নবত ততটুক পর্যন্ত আমার রুববিয়ত যতদিন পর্যন্ত থাকবে আপনার নবত ততদিন পর্যন্ত থাকবে মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সে ছিলেন প্রশংসাকারী দুনিয়াতে হয়েছেন প্রশংসিত আমার আল্লাহ বলেন প্রশংসা তো হবে অনেক ধরনের এক একজন প্রশংসা করতে করতে রসুল সাল্লামের প্রশংসা আপনি প্রতি বৎসর রসুলের প্রশংসা হচ্ছে কথা কয় না প্রতিদিন হইতেছে নারাজরে হইতেছে কিনা হইতেছে কিনা আমাদের দেশের বাংলাদেশের বড় বড় ওলামাই কেরাম ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আপনাদের হজরত মৌলানা আথার আলী রহমতুল্লাহ কেলাই মৌলানা ফৈজুর রহমান মৌলানা মঞ্জুরুল ইসলাম এই সমস্ত বড় বড় গান দিন তারা প্রশংসা করে দুনিয়ার থেকে চলে গেছে এখন জুনায়দ আল হাবিবের মতো ব্যক্তিদের প্রশংসা চলছে আমরা একদিন দুনিয়ার থেকে চলে যাব তারপর আমাদের ছাত্রদের প্রশংসা চলবে এইভাবে কিয়ামত পর্যন্ত নবীর প্রশংসা চলতেই থাকবে ঠিক না বে ঠিক ওই সমস্ত বড় বড় সাহিত্যিকদেরকে জিজ্ঞেস করে দেখেন প্রতি বছর আমার নামের আমার নবীর নামের স্মারক বের করছে না স্মারক স্মারক নতুন করে স্মারক গ্রন্থ বের হয় প্রত্যেক বছর রবিউল আব্বাল মাসে রমজান মাসে রবিউল আব্বাল মাসে রমজান মাসে স্মারক গ্রন্থ বের হয় স্মারকটাই না পৈরা দেখবেন বাড়ি মজা খুব সুন্দর নতুন নতুন কথাবার্তা এই স্মারকের মধ্যে পাওয়া গেছে এটা রেখে দিলেন আগামী বছর দুই সালে আরেকটা বের হবে সেইটাই না পড়বেন পৈরা দেখলে মনে হবে গত বছর যা পড়ছিলাম তা তো আছে এর চাই থেকে আরো নতুন অনেক কিছু পাইলাম দুই সালে বের হবে বাইসা থাকলে আরেকটা আইনা পড়বেন সেটার মধ্যে দেখবেন যে আরো নতুন নতুন অনেক কথা বের হয়েছে কেয়ামত পর্যন্ত এইভাবে লেখতেই থাকবে আর আমার রমির জীবন থেকে নতুন নতুন জিনিস বের হইতেই থাকবে আমার নবীর প্রশংসা শেষ হবে না কথা কয় না ঠিক না বেঠিক আসমান জমিন শেষ হবে নবীর প্রশংসা শেষ শেষ হবে না এই জন্য আমার আল্লাহ পাক বলেন প্রশংসা তো আমার নবী প্রশংসিত তাকে প্রশংসিত হিসাবে মোহাম্মদ নাম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি তার প্রশংসা তো দুনিয়াতে হইতেই থাকবে তামাম কায়নাতের ভিতরে সব জায়গায় রাসুলের প্রশংসা হইতে থাকবে আজকে গোটা পৃথিবীতে মুসলমান একশত সত্তর কোটি আমার নবীর প্রশংসাকারী গোটা পৃথিবীর বড় বড় সাহিত্যিকেরা আমার নবীর প্রশংসা করে যাচ্ছেন প্রশংসা হইতেই থাকবে কিন্তু এই যে প্রশংসাগুলি হবে এই প্রশংসাগুলির মধ্যে আমার রসুল সাল্লাহ সাল্লাম যেই মোকামের সেই মুকাম থেকে রসুলকে বাড়ানো যাবে না আবার রসুলকে কমানোও যাবে না বাড়ানো যাবে না কমানো বাড়ানো যাবে না কমানো যাবে না কেউ যদি বলে প্রশংসা করতে করতে আল্লাহ রাসুল রাসুল আল্লাহ নওয়াজবিল্লা আসতে কইছে মধ্যখানে কোনো রুগী বসা নাই তো যদি কেউ বলে আল্লাহ রাসুল রাসুলি আল্লাহ তাইলে বাড়াইয়া দেওয়া হইল ঠিক না বেঠিক আবার যদি কেউ মির্জা গুলাম কাদিয়ানির মতো বলে যে জিল্লি নবী সায়া নবী হুজুরের পরেও নবী আইব তাইলে কমাইয়া দেওয়া হইল ঠিক না ঠিক বাড়ানো যাবে না কমানো যাবে না এই জন্য আমার আল্লাহ পাক বলেন প্রশংসা দুনিয়াতে যা হবে সমস্ত প্রশংসা যাতে জাগায় রাইখা হইতে পারে এই জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করে তিরিশ পারা কোরআন শরীফ হাবিবের প্রশংসা হিসাবে নাজিল করেছি তিরিশ পরা কোরআন আমার নবীর জিন্দিগি তিরিশ পরা কোরআন আমার নবীর প্রশংসা আম্মাজান আয়েশা সিদ্দিক দিয়ে আল্লাহ তালানহার কাছে সাহাবাই কেরাম গেছেন যাই বলছেন আম্মাজান আপনি তো হুজুরকে খুব কাছের থেকে দেখেছেন যখন হুজুর আপনার হুজরার ভিতরে চলে আসতো তখন তো আমরা বাহির থেকে রাসুলকে দেখতাম না তাইলে আপনি তো একদম সব সময় হুজুরকে কাছের থেকে দেখেছেন রাসুল সাল্লাহ আলাইসালামের জিন্দিগি সম্পর্কে হুজুরের চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলেন আম্মাজান আয়েশা সিদ্দিকে বলেন ও তোমরা বোধ হয় রাসুল কালের পরে কোরআন পড়া ছেড়ে দিছ আম্মাজান আয়েশা সিদ্দিকার জবাবে সাহবা একরাম বলেন বলেন কি কোরআন শরীফ রসুল সাল্লাহ আলি সাল্লাম দান দান শহীদ করে আমাদের কাছে রেখে গেছে এই কোরআন পড়া কি আমরা ছেড়ে দিতে পারি আমরা তো সবসময় কোরআন পড়ি হজরতে আম্মাজান আয়েশা সিদ্দিকে বলেন তাইলে এই প্রশ্নটা অবান্তর তোমরা এই প্রশ্ন কি কারণে আমার কাছে করলা কানা খুলকুহুল কোরআন তিরিশ পারা কোরআন হইল তোমার নবীর চরিত্র নবীর জিন্দিগি নবার নবীর প্রশংসা তিরিশ পারা কোরআন তোমার নবীর প্রশংসা সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রশংসা তিরিশ পারা কোরআন আপনি কোরআনের প্রথম থেকে নিয়ে বিসমিল্লার বাদ থেকে নিয়ে শুরু করে সোরে নাসের সিন পর্যন্ত এক একটা আয়াত পড়বেন আর এক একটা রসুলের প্রশংসা সেখান থেকে বের হয়ে আসবে হুজুর সাল্লাহ সাল্লামের হাত বর্ণনা কোরআন শরীফের ভিতরে আছে আল্লাহর নবীর চেহারার বর্ণনা কোরআন শরীফের ভিতরে আছে হুজুর আকরম সাল্লাহ সাল্লামের চাওয়ার বর্ণনা কোরআন শরীফের ভিতরে আছে রসুল সাল্লাহ সাল্লামের ব্রেইনে চিন্তা ভাবনার বর্ণনা কোরআন শরীফের শরীফের ভিতরে আছে হুজুর ঘুমাইছেন কোরআন শরীফের ভিতরে রাসুল কি গাই দিচ্ছেন সেটা কোরআন শরীফের ভিতরে আমার নবীকে আল্লাহ পাক ডাকছেন কোরআন শরীফের ভিতরে হুজুর আকরাম সাল্লাহ আলাইস্লামের সব কিছু কোরআন শরীফের ভিতরে আপনি কোরআনকে জিজ্ঞেস করেন অ কোরআন হুজুর যে পৃথিবীতে আগমন করেছেন আগমনের আগে আল্লাহ পাক হুজুরকে সকলের আগে তৈরি করেছেন পৃথিবীতে পাঠাইছেন সকলের পরে এখন বলতো দেখি হুজুর দুনিয়াতে আসার আগে হুজুরের নামটা কি ছিল কোরআন বলে মোবাসিরাম রসুল ইয়াতি মিন বাদিসমহু আহমদ বলে আচ্ছা তাইলে রাসূল যে পৃথিবীতে আগমন করেছেন আগমনের পরে মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করার পরে তার নাম কি রাখা হয়েছে কোরআন বলে মোহাম্মদুর রসুল্লাহ মা কানা মোহাম্মদুন আবা আহদিমির রিজা আলিকুম ওলাকির রসুল্লাহ ওমা মোহাম্মদুন ইল্লা রসুল কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন তাইলে রসুল সাল্লাহ সাল্লাম যে পৃথিবীর আগমন করেছেন উনি কি ঢাকা শহরে জন্মগ্রহণ করেছেন নাকি চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেছেন কোন শহরে রসুল সাল্লাহ আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোরআন বলে কোরআন বলে আচ্ছা তাইলে রসুল সাল্লাল্লাহু কোন শহরে বসবাস করতেন সেই শহরের কথা কোরআনের ভিতরে আছে কিনা কোরআন বলে ওয়াহাজ আল বালাদিল আমিন কোরআনে করিমকে জিজ্ঞেস করেন ও কোরআন তাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কথাবার্তা বলতেন তার কথাগুলি কেমন ছিল একটু বলো তো দেখি কোরআন বলে ওয়ামা ইয়ান্তিকু আনিল হওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা বলে আচ্ছা তাইলে তার চেহারাটা কেমন ছিল কোরআন বলে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা কোরআনকে জিজ্ঞেস আপনার মতো ডাইন হাত সম্পর্কে কোরআন তুমি কি কিছু জানো কোরআন বলে ওমা রমাইতা ইজ রমাইতা বলা কিন্নাল্লাহ রমা কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন তাই হুজুরের বাম হাত সম্পর্কে কিছু জানো নাকি কোরআন বলে ইয়াদুল্লাহ হিফাউকা আইদিহিম বলে আচ্ছা তাইলে হুজুর যে চলাফেরা চলাফেরা সম্পর্কে কিছু জানো কোরআন বলে কুল সিরু ফিল আর বলে আচ্ছা তাইলে রসুল সাল্লাহ যে হাত ছিল সিনা এই সিনা সম্পর্কে কিছু জানো নাকি কোরআন বলে আলম না আলাকা বলে আচ্ছা তাইলে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ঘুমাইতেন সেই ঘুম সম্পর্কে কিছু জানো বলি ইয়া আইয়ুহাল ইল্লা কালিলা বলে আচ্ছা কোরআন তুমি বলো তো দেখি আল্লাহ পাক ঘুমাইলে রাসূলকে কি বলে সম্বোধন করে ডাকতেন কোরআন বলে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম এবার কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শুনলাম আমাদের মতো বিয়ে শাদিও করেছেন তাইলে ওনার স্ত্রীদের সম্পর্কে কোরআনে কিছু আছে কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা বলে আচ্ছা তাইলে রাসূল সাল্লাল্লাহু আচ্ছা, মেয়েদেরকে বিবাহ শাদী দিয়েছেন হুজুর তো নিজে বিবাহ শাদী করেছেন তাইলে রসুল যে বিয়ে করেছেন তার শ্বশুর বাড়ি সম্পর্কে কিছু জানো নাকি কোরআন বলে আল্লাহ মাহু বলে শ্বশুর তো একজন আরো আছে বলে আসিফ দাও আলাল কুফা বলে আচ্ছা তাইলে রসুল সাল্লাহ যে মেয়ে বিয়ে দিচ্ছেন জামাই সম্পর্কে কিছু জানো কোরআন বলে রোহামা উবাই নাকুম বলে জামায়াত একজন আরো আছে বলে তারা কুমরুক্কা কোরআনকে বলেন ও কোরআন তাইলে রসুল কোন উদ্দেশ্যে পৃথিবীতে আগমন করেছেন সে উদ্দেশ্য সম্পর্কে তোমার কিছু জানা আছে কোরআন বলে আলাইহিম আয়াতিহি ওয়াল হিকমা এই উদ্দেশ্যে রাসূল আগমন করেছেন কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন তাইলে এবার বলো আজকের এই মাহফিলে যারা আমরা জুনায়দ আল হাবিবের ওয়াজ শোনার জন্য আগমন করেছি আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কি দিয়া পাঠিয়েছেন কি করার কথা বলেছেন কোরআন বলে মা আতা কুমুর রসুল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের জিন্দিগি তিরিশ পারা কোরআন এই তিরিশ পারা কোরআন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যতদিন কোরআন বাস্তবায়ন না হবে ক্ষুদার কসমের পরে কসম খেয়ে বলে গেলাম রেপ দিয়া দেশে শান্তি আসবে না পুলিশ দিয়া শান্তি আসবে না আর্মি দিয়া শান্তি আসবে না বিডিআর দিয়া শান্তি আসবে না শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ জোরে বলেন কে জোরে কে আল্লাহ সুতরাং ওই যেই জিন্দিগি এই কোরআন আপনাদেরই মাদ্রাসায় পড়ায় কি পড়ায় হাড্ডি মাটিম টিম তারা মাঠে পারে ডিম হুম তাদের খারা দুটো সিং তারা হাড্ডি মাটিম টিম আমি জিজ্ঞেস করতে চাই জিডার ডিম পারে এটার কোনোদিন সিং ওঠে ঘুমাইছে যে আর জিডার সিং উড়ে কোনোদিন ডিম পারতে দেখছেন ঘটনা কি ঘটনা সত্য না মিথ্যা মিথ্যা কোনোদিন এইখানে পড়ানো হয় আরো জোরে আহ কি পড়ানো কি পড়ানো মুসলমানেরা এই সত্য মাদ্রাসা এতেকালের সময় বাবা ওসিয়ত করেছেন ও স্ত্রী তোমার পেটে যে সন্তান সন্তান যখন কথাবার্তা বলার বয়স হবে তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করবে মাদ্রাসায় সন্তানকে ভর্তি করেছেন চার পাঁচ বছর বয়স ভর্তি করার পরে উস্তাদ তাকে সর্বপ্রথম বসায়া সবকটা কি দেয় সর্বপ্রথম সবক বিসমিল্লাহ রহমান রহিম এখন হের মুখ দিয়ে তো বালা করে বিসমিল্লা আয় না উস্তাদ কো বিসমিল্লা হ্যাঁ কো বিসমিল্লা বুঝেন না বিসমিল্লা কোন রকম কোন রকম সে পড়তেছে আল্লাহ পাক জিবির ইলামিনকে ডাক দিয়া কয় জুল দিয়ে আঠারো বাড়ি যা আসতে কইেন আসতে জলদি যা বলে আল্লাহ কারণটা কি বলে কারণটা হইল ওই যে বাচ্চাটা মক্তবে বিসমিল্লা কইতে ঠিক মতন পারতেছে না উস্তাদ পড়াইতেছে এই বাচ্চাটার বাবার কবরের মধ্যে আজাব হইতেছে আজাব ডারে সরাইয়া জান্নাত থেকে লাইন করে দেয় চিনলেন না চিনলেন না হ্যাঁ। সার্টিফিকেট দিবে সার্টিফিকেটের গুলিও মারি না আমরা পরিষ্কার ভাষায় বলে গেলাম সার্টিফিকেটের গুলিও মারি না আমরা সার্টিফিকেটের তোয়াক্কাও করি না আমরা সার্টিফিকেট দিয়েছেন আমাদেরকে আল্লাহ এর চাইতে বড় সার্টিফিকেট আর আছে বাচ্চার বাবার কবরে বিশিষ্টার ডাক দিয়া কয় তাড়াতাড়ি জান্নাত বানিয়ে দেয় বলে আল্লাহ ঘটনা কি এতদিন আজাব হইতেছে হঠাৎ করে জান্নাত বলে শুধু বাচ্চাটা বলতেছে আমি নাকি রহমান এবং রাহিম আমি রহমান আমি রাহিম হইয়া যদি বাচ্চার কবরের মধ্যে আজাব দেয় রহমান ও রাহিমের গুণ থাকে না সুতরাং তার বাবার কবরে আজাব হতে পারে না বিসমিল্লা বলার কারণে বাবার কবরের আজাব সরে গেছে হাড্ডিমা টিম টিম কয়বার পড়লে কবরের আজাব কয়দিনের জন্য মাফ কথা দিয়ে আসতে কম হ্যাঁ, মুসলমানেরা বাংলা পড়েন ইংলিশ পড়েন আমার কোনো আপত্তি নাই ব্যারিস্টার হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন আমার কোনো আপত্তি নাই আমার আপত্তি হলো কোরআন পড়েনেওয়ালা ব্যারিস্টার না হইলে কথা কয় না ঠিক না ঠিক আপনি ব্যারিস্টার হবেন আমার কোনো আপত্তি নাই ব্যারিস্টারের দরকার আছে তো আমার মতো কাঠমোল্লা দিয়ে দেশ চলবো কথা কয় ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই ডাক্তারের দরকার আছে না নাই আমার অসুখ হইলে আমি ডাক্তারের কাছে যাই কি যাই না আর এখন মুসলমান ডাক্তার বানাইবেন ইঞ্জিনিয়ার বানাইবেন ব্যারিস্টার বানাইবেন আপত্তি নাই সর্বপ্রথম এই মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন শরীফ শিক্ষা দিয়া তারপরে বানায়েন ঠিক না বেঠিক ঠিক না বেঠিক ডাক্তার সাহেব যদি বাবার কবরের কিনারে যাইয়া বলে আল্লাহ ডাক্তারি পড়তে যাইয়া যত বই পুস্তক পড়লাম যত ইঞ্জেকশন জীবনে যত মানুষকে দিলাম সব কিছু বাবার আমল নামাই দিয়ে দিলাম কবরের আজাব মাফ করে দাও কয়দিনের জন্য মাফ কথা কয় না কথা কয় না ব্যারিস্টার সাহেব যদি যাইয়া বলে আল্লাহ শেখার জন্য তো গেলাম অক্সফোর্ড পর্যন্ত গেছি লন্ডন পর্যন্ত ডিগ্রি নিতে যত বই পুস্তক পড়েছি সব কিছু বাবার আমল নামাই দিয়ে দিলাম কয়দিনের জন্য এক বছর আর চারটা মাত্র ছেলে একটা ডাক্তার আর একটা ইঞ্জিনিয়ার আর একটা ব্যারিস্টার আর একটা আমার মতো কাঠমোল্লা কাঠমোল্লা ছিলেন তো ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার সব উত্তরা গুলশান দয়াবাড়ি করছে টাকা পয়সার অভাব নাই কাকুল্লা মা ব্যবসায়ীরা কোথাও যায় না আছে ওই স্যান্ডেল ভাই দিয়া গ্রামের মক্তবে পড়ায় আর সদর সদর করে মুসি দেওয়া করে হঠাৎ করে টেলিফোন করছে ব্যারিস্টার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব বাবার অবস্থা খুব খারাপ ব্যারিস্টারের ইঞ্জিনিয়ার ডাক্তার বাইরে টেলিফোন করছে তোরে তবে তোরে বাবা ডাক্তার বানাইছে তুই ডাক্তার হওয়ার পরে যদি বাপ মরে তাইলে কিন্তু কলঙ্কের কুল নাই তাড়াতাড়ি আয় হ্যাঁ ডাক্তার টাকা লাগে পয়সা লাগে আমরা আছি তোর বন্ধু বান্ধব ডাক্তার নিয়ে বাবার চতুর্দিক দিয়ে বসায় দেয় ডাক্তার দশজন হিসাবে আসছেন ব্যারেস্টার ইঞ্জিনিয়ার সবাই টাকার বাহাদুরি দেখাইতেছে বাবার চেহারার দিকে তাকাইয়া কাক মোল্লা মলি সব বলে হে ডাক্তারি জানে ডাক্তারি করে ব্যারেস্টার আর ইঞ্জিনিয়ারের টাকা আছে টাকার বাহাদুরি দেখায় আমাকে বাবা যেটা শিখাইছে সেটা নিয়ে মাতার কাছে বসি কোরআন শরীফটা নিয়ে যায় মাতার কাছে বসছে এত জানি দেউ ঘুমাইছে হ্যাঁ জানে কি ডাক্তারি জানে ইঞ্জিনিয়ারিং ব্যারিস্টারি আহ কোরআন শরীফ নিয়ে আমার তার কাছে বসে শুরু করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন আজরাইল আল ইসলাম রে ডাক দিয়া কয় আজরাইল সাবধানে যাও সোহান আল্লাহ সোহান হ্যাঁ আজরাইল সাবধানে যা আমার এই বন্দার ও সুরাই আসিন মাতার কাছে বসে তার ছেলে যখন তেলামাত করে আসিনের খাতিরে আমি তার জীবনের সব মাফ করে দিলাম তার রুখ কবচ করার সময় সাবধানে কবচ করবে মুসলমানেরা সোরাইয়াসিনের দাম বেশি না বেরেস্তারির দাম বেশি আসতে কম হ্যাঁ আমার ভাইরা যত কাজ করবেন যত কিছু করবেন দোকানদারি করেন ব্যবসা করেন বেরেস্টারি করেন ডাক্তারি করেন ইঞ্জিনিয়ারিং করেন বাবা ইন্তেকাল করেছে বাবার কথা মনে হওয়ার সাথে সাথে যদি তিনবার কুলহু আল্লাহ তালামাত করেন কয়বার কয়বার তিনবার কুলহু আল্লাহ তালামাত করেছেন আমার রাসুল বলেছেন কুলহু আল্লাহ তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সব কয় খতম কয় কথা দৈনিক পাঁচবার পাঁচ অক্ষর নামাজের পরে যদি তিনবার করে পড়েন তাইলে কয় খতম আর জোরে মৌলবীরে হাদিয়া দেওয়া লাগবে কয় টাকা এক টাকা ব্যারিস্টার হয়েছেন ডাক্তার হয়েছেন ঈদের সময় বাড়িতে আইসা মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়া কয় হুজুর বাবার কবর জিয়ারতে যাই বেটাও তো মহল্লায় চাকরি করে তো ঠেকছে না গিয়ে করবে কি এ কিন্তু খেয়ে গেছে আসলে মনে গেছে কবরের কিনারে দাঁড়ায় ব্যারিস্টার তো হুজুর আমরা কিছু জানি না আপনি কি করবেন হইরালান <laughs> খুদার কসম করে বলে গেলাম ব্যারেস্টার তোমার বাবার কবরের কিনারে দাঁড়াইয়া কানবার আমার কোনো দরকার নাই কথা কয় না ঠিক না বেঠিক ঠিক না বেঠিক ও আমার বাইরে আমার বাবা এখনো জীবিত আছে আল্লাহ হায়াত দরাজ করো আমার বাবা যখন আমাকে ফোন করে ফোন করে সালাম দেওয়ার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি আসে সাথে সাথে ভিতর থেকে দোয়া করি আল্লাহ বাবার হায়াত দরাজ করে দাও যখনই সিলেট ব্রাহ্মণ বাড়িয়ার দিকে কোনো প্রোগ্রাম থাকে আমি যখন বাড়ির ভিতরে ঢুকি কেউ ফোন করলে বলি হস করার জন্য রওনা হয়েছি কি করতে আসতে করে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য যাবেন হস করবেন উমরা করবেন কবুল হবে কিনা সন্দেহ বাপ মার চেহারা দেখলে কবুল হজের হ্যাঁ, মুসলমানেরা বাপ মার কবর চেহারা দেখলে কুমল হজের সব সেই বাপ মা যাদের কবরে চলে গেছে ব্যারেস্টারিতে কাজ হবে না তিনবার কুল হল্লাই যা কাজ হবে কি পড়ানো কি পড়ানো যে কি পড়ানো কোরআন তোর আন এক নম্বর চান্দা করব এক নম্বর চান্দা সন্তানকে এই মাদ্রাসায় দিবে রাজি না কেউ যে কার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান দিকে হাত উড়াইয়া দেখা সর্বপ্রথম শিক্ষা হবে মুসলমানের কোরআন যারা বলেন ঠিক না বে ঠিক সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন ঠিক না বে ঠিক শেষ কথা বলে যাচ্ছি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে কোরআন শিক্ষার বিরুদ্ধে আমাদের দেশের সিস্টেম বুজুর্গান দিনের এই সিস্টেম বুজুর্গান দিন জারি করেছেন সকালবেলা উঠে মক্তব নাই নাই রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখি এইভাবে কায়দা সিপারা বুকের মধ্যে ধারণ করে সকালবেলা মক্তবে যায় ঠিক না বে ঠিক আমার ভাইরা সকালবেলা মুসলমানের মুসলমানের ছেলেরা সত্তর নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানের ছেলে মেয়েরা সকালবেলা যেখানে মত্ত পড়বে এই টাইমে লাগিয়ে দিছে কিন্টার গার্ডেন ষড়যন্ত্র কোথায় বুঝলেন না কোন ষড়যন্ত্র বুঝলেন না কেজি স্কুল কিন্টার গার্ডেন মুসলমানদের কোরআন শিক্ষার থেকে মুসলমানদেরকে ফিরাইবার জন্য সতর্ক আমার ভাইরা ষড়যন্ত্র শুরু হয়েছে সতর্ক থাকতে হবে ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আমি আমার মতো কাকমোল্লা বানাইবার কথা আপনাদেরকে বলি না আপনার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন আপনার ছেলেটাকে ভর্তি করে দিবেন মাদ্রাসায় ভর্তি করে দিবেন মক্তবে হাফেজে কোরআন বানাবেন আপনার ছেলেকে আপনি বড় আলেম বানাবেন আপনার ছেলেকে আমার মতো কাকমোল্লা বানাবেন ওইসব আমি বলি না আমি বলি আপনার ছেলে ব্যারিস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলে মন্ত্রী হবে মিনিস্টার হবে কিন্তু কোরআন পরনেওয়ালা হবে কোরআন পরেনেওয়ালা ব্যারিস্টার হবে কোরআন পরেনেওয়ালা ডাক্তার হবে কোরআন পরনেওয়ালা ইঞ্জিনিয়ার হবে আমার ভাইরা সেই কোরআনকে আঁকড়ে ধরেন কোরআন পড়া শিক্ষা দেন আপনার মেয়েকে কোরআন শরীফ পড়ান আপনার ছেলেকে কোরআন শরীফ পড়ান কোরআন দিয়া নিজের গটটাকে সাজান আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন ও আখর দাবানা আনিল হামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত